সুলাইমান ইবনু সুরাদ রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে উপবিষ্ট ছিলাম তখন দুজন লোক গালাগালি করছিল তাদের একজনের চেহারা লাল হয়ে গিয়েছিল এবং তার রগগুলো ফুলে গিয়েছিল তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন আমি এমন একটি দোয়া জানি যদি এ লোকটি তা পরে তবে তার রাগ দূর হয়ে যাবে সে যদি পরে আউজুবিল্লাহি মিনা শৈতান অর্থাৎ আমি শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাই তবে তার রাগ চলে যাবে তখন তাকে বলল নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তুমি আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় চাও সে বলল আমি কি পাগল হয়েছি